দেওয়া হবে প্রত্যেকটা মানুষের হাতে আমল নামা পেশ করা হবে ফাতারাল মুজরিমিনা মুশফিকিন তখন আপনি অপরাধীদেরকে দেখবেন তারা ভীতু তারা সন্ত্রস্ত তারা ক্ষতিগ্রস্ত এই কথায় আল্লাহ তালা অন্য জায়গায় বলেন যে তাদের চক্ষুর উপরে ভীতি ছেয়ে যাবে এবং তাদেরকে অপমান ছেয়ে নিবে তারা তাদের কর্ম দেখেই হতাশা হয়ে যাবে না তারা বলবে ওই আমলনামা হাতে নিয়ে মা লেহাদ আল কিতাব এই কেতাবটি কি কি আশ্চর্য ধরনের বই লাইগাদের সাগিরত কবিরা ইল্লা আহসাহা জীবনের যত ছোট কর্ম জীবনের যত বড় কর্ম সব লিখা হয়েছে ইয়া ওয়াইলা তানা হে আমাদের দুঃখ হে আমাদের আফসুস আমাদের জীবনের যত কর্ম ছোট বড় সব এতে লিখা হয়েছে কি আশ্চর্য ধরনের বই বই হাতে নিয়ে মানুষ বিপাকে পড়ে যাবে মানুষ বুদ্ধি হারিয়ে দিবে কি হতে পারে এখন বাঁচার পথ এখন কি হতে পারে তাই তো আয়সারাজিয়াল্লাহ তালা আনহা বলেন যদিচ এই সূত্রে কিছুটা দুর্বলতা রয়েছে তবু অন্যান্য হাদিস এবং আয়াত দ্বারা অনুকূলে হয় এই জন্য বলছি আয়সারাজিয়াল্লাহ তালা আনহার বিবরণ তিনি বলছেন জাকার তুন্না রাফাবাকাইত আমি একদা জাহান নামের কথা স্মরণ করে কাঁদতে লাগলাম তিনি আমাকে জিজ্ঞাসা করলেন লেমা কি আয়েসা আয়েসা তুমি কেন কাঁদছ তোমার কি হয়েছে আয়েসা রাজি আল্লাহ তালা আনহা বলেন না রাফা তো আমি জাহান নামের কথা স্মরণ করে কাঁদছি হালতাদ করুন আহলিয়া কুমিয়মাল কেমা আপনারা কি বিচারের মাঠে আপনাদের পরিবারকে স্মরণ করবেন আপনারা কি আপনাদের পরিবারকে বিচারের মাঠে স্মরণ করার মতো কোনো সুযোগ গ্রহণ করবেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম উত্তরে বলেন আয়েসা কালাসা মাওয়াতিন লায়াদ কুরাহাদুন আহাদান বিচারের মাঠে তিনটি জায়গা রয়েছে সে জায়গায় কেউ কাউকে স্মরণ করতে পারবে না তা হবে খুব ভয়াবহ তা হবে খুব কঠিন তার একটি হচ্ছে ইন্দাল কিতাব যখন তার হাতে আমল নাও দেওয়া হবে সে দুশ্চিন্তায় থাকবে হাত্তাইয়া আলামা যতক্ষণ পর্যন্ত জানতে না পারছে যে এই আমল নামা তাকে প্রদান করা হচ্ছে তার ডান হাতেই আমল নামা দেওয়া হবে বাম হাতে দেওয়া হবে এই সময় প্রত্যেকটা মানুষ তার কর্ম নিয়ে ব্যস্ত থাকবে আয়েসা ওই সময় আমি অন্য কেউ আছে এটা আমি স্মরণ করতে পারবো না আইন্দাল মিজানে আয়াক্ষিপ্য মিজানু হাম ইয়াসকুল যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে তখন কেউ কাউকে স্মরণ করতে পারবে না সে দুশ্চিন্তে থাকবে তার নেকির পাল্লা ভারী হবে না হালকা হবে ফিরাতে আর যখন পুরসিরাত পার হতে বলা হবে তখন দুশ্চিন্তায় থাকবে মানুষ যে সে পুলসেরাত পার হতে পারবে কিনা বলছিলাম সম্মানিত দর্শক মন্ডলী বিচারের মাঠে প্রত্যেকটা মানুষের হাতে খাতা দেওয়া হবে তার আমল নামা দেওয়া হবে যদি আমল নামা তার ডান হাতে দেওয়া হয় তাহলে সে সফল আর যদি আমল নামা তার বাম হাতে দেওয়া হয় তাহলে সে বিফল সে বিচারের মাঠে রক্ষা পাবে না সে বিচারের মাঠে বাঁচতে পারবে না যখন তার হাতে আমল নামা দেওয়া হবে তখন তাকে বলা হবে একরা কেতাবাক কাফাবে নাফসিক তুমি তোমার জীবনে কি ঘটিয়েছ তুমি নিজের আমল নামা নিজেই পড়ো তাহলে বোঝা যাচ্ছে প্রত্যেকটা মানুষের হাতে তার আমলনামা পেশ করা হবে তাকে নিজে পড়ার জন্য সে নিজের আমলনামা নিজেই পড়বে এবং সে দুঃখ করবে সে চিন্তিত হবে ভাববে এ কি আশ্চর্য আল্লাহ তালা অন্য জায়গাতে বলেন ওয়াজাদু মা আমেলু হাজেরা জীবনে যত কর্ম করেছে সব কর্ম সে উপস্থিত পাবে কোনো কর্ম তার অনুপস্থিত থাকবে না সব কর্ম তার সামনে চলে আসবে আমরিবুল আস রাজিয়াল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তালা সাইখাল রাজুল্লান মিন উম্মতি অমল কেয়ামা আলা রুসিল খালাইকে বেচারের মাঠে আল্লাহ তালা তার বান্দাদের মধ্য থেকে একজন বান্দাকে সকল মানুষের সামনে নিয়ে আসবেন সকল মানুষের সামনে নিয়ে এসে দাঁড় করানোর পরে ফা তিস আত তিস ইনা সিজিল্লা তার জীবনের নিরানব্বইটি ভলিউম যত পাপ করেছে সব লেখা আছে সেই পাপের ভলিউম হবে নিরানব্বইটি নিরানব্বইটি ভলিউম তার সামনে পেশ করা হবে কুল্ল সিজিল্লিন মেসলো মাদ্দিল বাসারে প্রত্যেকটা ভলিউম হবে মানুষের চোখের পাওয়ার যত দূর যাবে সম্মানিত দর্শক মন্ডলী বিষয়টি স্পষ্ট আমরা বুঝতে পারছি কি না বিষয়টি আমরা স্পষ্ট করে বোঝাতে সক্ষম হচ্ছি কি না রাসুল সাল্লাহ আলি সাল্লাম মানুষের কর্মের ভলিউম নির্ণয় করেছেন নির্ধারণ করেছেন তা হবে নিরানব্বইটি এবং এক একটির দৈর্ঘ্য এত বেশি হবে যে মানুষ তার চোখ দিয়ে শেষ প্রান্ত দেখতে পাবে না এত লম্বা হবে তার এই খাতা যেই খাতা আল্লাহ তালা বিচারের মাঠে প্রত্যেকটা মানুষের হাতে দিয়ে দিবেন এরপরে আল্লাহ তালা তাকে বলবেন কেরো মিনহাজ হিসায়ান হে আমার বান্দা তুমি এই আমল নামা থেকে কিছু অস্বীকার করছো কি সম্মানিত লেখকগণ আমার তোমার উপরে কোনো অন্যায় করেছে তুমি কি এটা মনে করো আমার সম্মানিত লেখকগণ তোমার বিরুদ্ধে কিছু লিখেছে এটা কি তুমি মনে করো ফায়াকুলো লায়া রব্বি হে আমার প্রতিপালক সম্মানিত লেখকগণ আমার বিরুদ্ধে কিছু লিখেছেন এটা আমি মনে করি না তখন আল্লাহ তালা বলবেন আলাকা উজরুন আফালাকা অজরুন তোমার কি কোনো আপত্তি আছে তুমি কি কিছু বলতে চাও তখন সে বলবে না হে আমার প্রতিপালক আমার কোনো কিছু বলার নেই ফায়াকুল্লাহ তালা তখন আল্লাহ তালা বলবেন ইন্দানা হাসানা বান্দা শোনো তোমার পক্ষ থেকে আমার নিকটে একটা নেকি গচ্ছিত রয়েছে তোমার নেকি আমি সংরক্ষণ করে আমার পাশে রেখেছি লা তুজলাম আলাইকা আজ তোমার প্রতি অন্যায় অবিচার করা হবে না আল্লাহ তালা বিচারের মাঠে কোনো বান্দার প্রতি অন্যায় অবিচার করবেন না আল্লাহ তালা বলেন লা রহ্বুকা হে মোহাম্মদ আপনার প্রতিপালক এই চারের মাঠে কারো প্রতি অত্যাচার করবেন না আল্লাহ তালা বলেন লা তুজলাম আজ বিচারের মাঠে কোনো ব্যক্তির প্রতি বিন্দুমাত্র অন্যায় অবিচার করা হবে না এই কথা বলে ইখরেজ বেতা কাতান অফিরয়াতিন তুখরাজ বেতা কাতন ওই সময় একটা কার্ড বের করা হবে আল্লাহ তালার নিকটে একটি কার্ড থাকবে সেই কার্ডটা তিনি ওখানে বের করবেন বের করে বলবেন অফিহা আশাহাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া মোহাম্মদ আন্না সেই কার্ডে লেখা থাকবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল এই কথা কার্ডে লিখা থাকবে সম্মানিত দর্শক মন্ডলী আসলে যদি মানুষের বিচার মাঠে এই সাক্ষী টিকে যায় তাহলে পাপ যতই থাক সে জান্নাত পেয়ে যাবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা অবিচ্ছেদ্য সাক্ষী সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলাম কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ আবার কথা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা আল্লাহ আকবর আল্লাহর কালাম কোরআন বুঝতে চান কোরআন বুঝতে হলে সহায়ক হিসাবে কোরআন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল কোরআন শিরোনামে রুলুমুল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র পিস টিভি বাংলায় اقرأ أخيا ورتل القرآن اصبح بصوتك কোরআনকে ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ প্রতি রবিবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ইমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের শিক্ষাসমূহ কি শেখ হোসেন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার সমূহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চল্লিশ হাদিস পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা অবিচ্ছেদ্য সাক্ষী সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলাম সম্মানিত দর্শক মণ্ডলী রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মা পৃথিবীর কোন বস্তু আল্লাহ তালার এই কালেমার সমান হতে পারে না এই জন্য তো রাসুল সাল আলাই আসাল্লাম বললেন একদা আফজাল ইলাহা ইল্লাল্লাহ ও আফজাল উদ্দুয়াই আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লাইলাহ ইল্লাল্লাহ আর সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ মানুষের জীবনে যদি ইল্লাল্লাহ কেটে না যায় ইনশাল্লাহ তার যতই পাপ থাক না কেন বিচারের মাঠে তার নেকির পাল্লা ভারী হবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী যদি আপনার বিচারের মাঠে এই কালেমা টিকে যায় তাহলে আপনার পাপ কত আছে এটা চিন্তার কারণ থাকবে না তবে মনে রাখবেন একটি কারণে এই কালেমা কেটে যায় সেটা হচ্ছে শির মানুষের জীবনে যদি শির চলে আসে তাহলে এই কালেমা টিকে না আর এই কালেমা দিয়ে মানুষ ইসলাম গ্রহণ করে আর এই কালেমা না থাকলেই মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় এই জন্য আল্লাহ তালা বলেছেন ইয়ে আমানু হে বিশ্বাসীগণ আতিউল্লাহ তোমরা আল্লাহকে মান্য করো আতিউর রাসুল রাসুলের আনুগত্য করো আমালাকুম তোমরা তোমাদের আমল বাতিল করো না তার মানে যদি সেরেক করার কারণে আল্লাহর সাক্ষ্য কেটে যায় তাহলে আমল বাতিল হবে আর এবাদাত কবুল হবে না ফলাফল হবে জাহান্নাম বিদাতের কারণে যদি এবাদাত কবুল না হয় তাহলে বিচারের মাঠে কোনো আমল থাকবে না ফলাফল হবে জাহান্নাম যেই কথাটা আল্লাহ তালা বলেছেন বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহবর হাবিয়ে আর যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জায়গা সম্মানিত দর্শক মন্ডলী আপনার এই কর্ম হবে আপনাকে বাঁচানোর জন্য একটি বড় মাধ্যম এ আমল নাম আপনার সামনে চলে আসবে দাঁড়িপাল্লা আপনার সামনে দণ্ডমান হবে এই কারণে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কালেমা তানে দুইটি কালেমা খাফিফা তানে আলাল্লে সানে মুখে খুব হালকা তিনি বলেন কালেমা তানে দুইটি কালেমা তাকিলা তানে ফিল্মি জানে দাঁড়ি পাল্লায় খুব ভারী খাফিফা তানে হিল্লেসানে মুখে খুব হালকা বোঝা যাচ্ছে মানুষের পাপ এবং নেকি বিচারের মাঠে ওজন হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কালেমা দুটি প্রতিপালকের কাছে অতীব প্রিয় তা হচ্ছে সুবহান আল্লাহ অবেহামদেহি সুবাহান আল্লাহ আজিম সুবহান আল্লাহ অবেহামদেহি সুবহান আল্লাহ আজিম যদি আপনারা এই কালেমা সব সময় জিকির করতে পারেন ইনশাআল্লাহ বিচারের মাঠে আপনার এই নেকির পাল্লা ভারী হয়ে যাবে সেটাই হচ্ছে এই শাহাদাত যেই শাহাদাত দিয়ে মানুষ ইসলামে প্রবেশ করে এই শাহাদাত দিয়ে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় এই শাহাদাত দিয়ে মানুষ বিচার মাঠে বিশাল সফলতা অর্জন করবে তাই তো আবু হরেনাজি আল্লাহ তালাহ বলেন একদা আমি আল্লাহ রসুলকে বললাম আল্লাহ রসুল আমার মা আপনাকে দিন রাত গালি দেয় আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন তো তখন আল্লাহ রসুল বললেন উম্মা আল্লাহ তুমি আবু হরের মাকে হেদায়ত দান করো এই কথা শুনে আবু যে জি আল্লাহ তালাহ বাড়ি যাচ্ছে দেখছেন দরজা বন্ধ তিনি দরজায় আঘাত করলেন দরজা খুলতে দেরি হচ্ছে তিনি কান লাগিয়ে শুনতে পাচ্ছেন ভিতরে তার মা পানি নিয়ে ব্যস্ত কিছুক্ষণ পরে তার মা দরজা খুললেন দরজা খুলেই বলছেন আশাহাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশাহাদ আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল দেখুন সম্মানিত দিনী ভাই বোন এই কালেমা দিয়ে মানুষ ইসলামের ভিতরে প্রবেশ করে আমরা জানি এক লম্বা বড় হাদিসের একটা অংশ সোমামাবিন এক লোক সে রসুল সাল্লাহ আলি সাল্লামের বাড়িতে মসজিদে নবাবিতে তিন দিন যাবৎ বাঁধা থাকে এরপরে তাকে যখন ছেড়ে দেওয়া হয় তখন সে চলে যায় আর ভাবে যে ভদ্র মানুষ থাকলে কে এত বড় ভদ্র হতে হয় এ কথা ভাবছে আর যাচ্ছে সামনে এক জায়গায় পানি পেয়ে গোসল করে ফিরে এসে বলছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল জেমা দিবন সালাবা রাজি আল্লাহ তালাহ বলেন আমি কবিরাজি করতে পারি অসুস্থ মানুষকে ভালো করতে পারি মানুষের বিবেক নষ্ট হয়ে গেলে তা ঠিক করতে পারি এটা আমার দাবি এই দাবি থাকার আমি শুনলাম মোহাম্মদ নামে এক লোক তার বিবেক বিকৃত হয়েছে আমি জিজ্ঞাসা করলাম মোহাম্মদকে লোকে বলে দিল এই আমি পাশে আসলাম এসে আমি বললাম আমি মানুষের বিবেকের ক্ষতি হয়ে গেলে আমি তা ঠিক করতে পারি সবাই বলছে আপনার বিবেক নাকি নষ্ট হয়ে গেছে অনুমতি হলে আমি বিষয়টি দেখি এই কথা শুনে রাসুল সাল্লাহ আলি সাল্লাম তার সাথে একটু কথা বলবেন তাই তিনি বললেন তিনি একটু কিছু বললেন এই শেষ হতেই জেমাত বলছে ইকরা মারাতন আবার বলুন আল্লাহ রসুল আবার বললেন তখন জেমাত বলল আশাহাদ আল্লাহ ওয়াশাদন্ন মোহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল সম্মানিত দর্শক মন্ডলী আমি এ অংশে এসে আপনাদেরকে বলতে চাচ্ছি এই সাক্ষী যদি বিচারের মাঠে টিকে যাই ইনশাল্লাহ জান্নাত পাব এবং এই সাক্ষী যদি বিচারের মাঠে টিকে যায় তাহলে আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিরুদ্ধে কথা বলে সফলতা অর্জন করতে পারবে না ইনশাআল্লাহ এবং দাঁড়ি পাল্লা আমার ভারী হয়ে যাবে যা হবে জান্নাতের মাধ্যম আল্লাহ তুমি আমাদের কবুল করো এ বলে আজকের কথা এখানে শেষ করছি সুবানাক আল্লাহ বেহামদেকা আশহাদ আল্লাহ ইহিল্লান তাস্তাক ফেরক অত বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ تمر আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার